বলতে পারো ধরণীকে এত সুন্দর করে কে তৈরি করেছে চাঁদ সূর্য ফুল পাখিকে সৃষ্টি করে ধরণীকে সুন্দর করে সাজিয়েছেন কার ইশারায় রহমের বৃষ্টি ঝরে ফুল ফল পরিণত হয় তুলনাহীন করুণাময় তিনি আল্লাহ মহান এত কিছুর পরেও কি তোমরা আল্লাহর অবদানকে অস্বীকার করবে বলো তো ধরণীকে কে বানালো ফুল ফল পাখিকে করল কে দান বলতো ধরণীকে কে বানালো ফুল ফল পাখিকে করল কে দান সে আমার সে তোমার সে আমার সে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ মহান ফাবি আলা ইরবি কুমা তুকা ফবি ফাবি আলা ইরবি কুমা তুকা জীবন গাছে গাছে ফুল ধরে ফল ধরে কত এত রহম তার ঝরে অবিরত গাছে গাছে ফুল ধরে তার জরে অবিরত গাছে গাছে ফুল ধরে ফল ধরে কত এত রহম তার ঝরে অবিরত আছে কি করুণা কারো তারি সমান আছে কি করুণা কারো তারি সমান ফাবি আইয়ালা ইরব্বি কুমা তুকা জীবন ফাবি আইয়ালা ইরব্বি কুমা তুকা জীবন অজরে আকাশ থেকে ভাঙে বাড়ি ধারা চাঁদ শুরু জোটে তারি সারা অজরে আকাশ থেকে ভাঙে বাড়ি ধারা চাঁদ শুরু জোটে তারি সারা অজরে আকাশ থেকে ভাঙে বাড়ি ধারা চাঁদ শুরু জোটে তারি সারা সোপেছি তাকে আমি আমার এই প্রাণ সোপেছি তাকে আমি আমার এই প্রাণ ফাবি আই